আগ্রহে আমাদের সঙ্গেই থাকবেন এবং শুনবেন জানবেন আমল করবেন এহ ও পরকালের শান্তি কল্যাণ অর্জন করবেন আসুন তাহলে আমরা আজকে আপনাদেরকে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে বাবুল আনিয়া অর্থাৎ বাসনপত্র সম্পর্কে যা আপনাদেরকে ইতিমধ্যে আমরা কয়েকটি হাদিস পেশ করেছি আজকে ধারাবাহিকভাবে ১৯ নম্বর হাদিস যে হাদিসটি আবু সা আলাবা আল হোসানি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল কিতাব আমরা আহলে কিতাবের সংস্পর্শে তাদের আশেপাশে আমরা তাদের সমাজে আমরা বসবাস করি অন্য বর্ণায় আছে হে আল্লাহ রসুল এই যে আহলি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের আশেপাশে আমরা তাদের প্রতিবেশী আমরা ওরা আমাদের প্রতিবেশী ওরা ওদের বাসনপত্রে মদ পান করে প্রয়োজন আয় যখন আমাদের হয় তখন কি আমরা তাদের ওই বাসনপত্রগুলি আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারব কি না সুন্দর একটি প্রশ্ন হতে পারে প্রয়োজন তাই আল্লাহ নবী আলিসালাম উত্তরে বললেন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বাসনপত্রে তোমরা খবরদার খাবে না ইল্লা আল্লাহ তাজিদু কিন্তু যদি এমন হয় জরুরি অবস্থা হয় যার ফলে তাদের বাসনপত্র ছাড়া তোমাদের কাছে খাওয়ার সময় এসেছে তোমাদের কাছে এখন কিছু নেই যদি না পাও একান্ত তাহলে কি করতে হবে নিয়ে তাতে খাওয়া শুরু করবে তা চলবে না বরং তার আগে তোমাদের কি করতে হবে ফাগসেলুহা তোমরা ভালো করে ধুয়ে নিবে তাদের ধোয়াকেই তোমরা যথেষ্ট মনে করবে না অকুল উফিহা ধোয়ার পরে সেটাতে মধ্যে তোমরা খেতে পারবে পান করতে পারবে হাদিসটি মুত্তাফাকুন আলাই তথা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই দুইজনে তাদের দুই সহি কিতাব সহিল বুখারি এবং সহি মুসলিমের মধ্যে এই হাদিস দুটিকে বর্ণনা করেছেন বন্ধুগণ এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে ইহুদি খ্রিস্টানদের সংসর্বে তাদের সাথে উঠা বসা বা তাদের বাসনপত্রে খাওয়ার ব্যাপারটা পছন্দ করেন নাই কিন্তু একান্ত জরুরি অবস্থাতে সেটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে পান করা যেতে পারে খাওয়া যেতে পারে এ অর্থ নেই যে আহলি কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা এদের জবা কিন্তু পশু আমাদের জন্য খাওয়া হালাল আল্লাহ রবাহ আলমিন আহলি কিতাবের জবা করা পশু হালাল পশু যেগুলি আমাদের জন্য সেগুলি তারা জবা করে সেটা আমাদের জন্য খাওয়া হালাল তবে খিনজির শুকুর বা মদ আমাদের জন্য হারাম তারা যেটা হারাম তারা যদি জবাও করে সেটা আমাদের জন্য অবশ্যই হারাম এজন্য বন্ধুগণ এই হাদিসের দ্বারা যেটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে যারা ইহুদি খ্রিস্টান তাদের খাদ্য জমা করা পশু আমাদের জন্য খাওয়া হালাল হলেও তাদের বাসনপত্র না ধুয়ে আমাদের জন্য খাওয়া জায়েজ নেই হারাম কিন্তু যদি না পাওয়া যায় তাহলে জায়েজ রয়েছে তবে ধুয়ে নিতে হবে যাতে করে আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে তারা হারাম খেয়েছে এর মধ্যে তারা মদ পান করেছে এমনটা তাদের সঙ্গে আমাদের হওয়া মোটেই ঠিক না প্রয়োজনে আমাদের জন্য জায়জ রয়েছে এবং এর দ্বারা এ প্রমাণ হলো যে আহলি কিতাবের বাসনপত্র এটাকে যদি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পানি এর যদি আমরা রাখি বা কোনো খাদ্য রাখি তাহলে সেটা অপবিত্র হয়ে যাবে না নাপাক হয়ে যাবে না এটাই হলো উদ্দেশ্য এই বাসনপত্রের অধ্যায়ে হাদিসটি বর্ণনা করার তাহলে আমরা সাধারণত আমাদের কালচার আমাদের নিজস্ব যে আমাদের কৃষ্টি আমাদের নিজস্ব যে নিয়ম নীতি রয়েছে এরপরে আমরা চলার চেষ্টা করব যারা খ্রিস্টান যারা ইহুদি যারা বিধর্মী তাদের সঙ্গে আমরা মিশে যাব না খাওয়াতে পড়াতে চলাতে উঠাতে বসাতে বিশেষ করে তাদের কোনো বাসনপত্র ব্যবহারের আগে আমরা ধুয়ে নিব যাতে করে আমাদের মনের মধ্যে কোনো প্রকার সন্দেহর অবকাশ না ঘটে বন্ধুগণ আল্লাহর নবী আলহিসাম ইহুদি মহিলা খাইবারের যুদ্ধের পরে তাকে দাওয়াত করেছিলেন এবং এই দাওয়াত তিনি গ্রহণ করে রীতিমতো সেখানে খাওয়াও শুরু করেছিলেন কয়েকজন সাহাবাকে নিয়ে এবং ওই গোস্তের মধ্যে ভোনা গোস্তের মধ্যে ওই মহিলা ইহুদি মহিলা রাসুলকে হত্যা করার জন্য ওই গোস্তের মধ্যে কি বিষ মিশিয়ে দিয়েছিল আল্লাহ রব্বুল্লা আলমিন তার ফেরেস্তা জিবরিলের মাধ্যমে তার রাসুলকে জানিয়ে দিলেন এবং সেখান থেকে খাওয়া থেকে বিরত থাকলেন এমনকি একজন সাহাবি ওই গোস্ত খেয়ে মারাও গেলেন এর দ্বারা প্রমাণ হয় রাসুল সাল্লাম ইলমে গায়েব বা গায়েবের খবর জানতেন না যদি জানতেন তাহলে জেনে শুনে কি তিনি তাহলে তার সাহাবিকে বিষ খাইয়ে মেরে ফেললেন নিজেও সেই বিষ খেয়ে ফেললেন এবং যার ফলশ্রুতিতে তার মৃত্যুর আগে এই বিষক্রিয়া তাকে বারবার করে আর রসুলামকে কষ্ট দিচ্ছিল আর এই বিষক্রিয়ার কষ্টে তার বিমার বেড়ে যাচ্ছিল এছাড়াও একজন ইহুদি পুরুষ আল্লাহর নবী আলিসালামকে দাওয়াত করলে দাওয়াত কবুল করেছিলেন তাহলে আহলি কিতাব যারা ইহুদি খ্রিস্টান তারা যদি আমাদেরকে দাওয়াত করে গ্রহণ করা যেতে পারে তাদেরকে মহাব্বত করার জন্য না তাদেরকে বরং দিনের দিকে দাওয়াত করার জন্য তাদের মধ্যে আদর্শ দিয়ে তাদেরকে দিনের ভিতরে নিয়ে আসার জন্য এই জন্য তো মহানব্বুল আলমিন তাহলে কিতাবের যারা পুত পবিত্র যারা সাধী সধী নারী তাদেরকে বিয়ে করা মুসলমানদের জন্য জাহেজ করে দিয়েছে যাতে করে তাকে বিয়ে করে নিয়ে এসে আদর্শ দিয়ে তাকে দিনের কথা বুঝিয়ে মুসলমানের সংখ্যা বাড়া যায় তাহলে আমরা বুঝলাম আহলে কিতাব তাদের সঙ্গে আমাদের কিছু সম্পর্কের বা মাসলা মাসাইল যারা অমুসলিম যারা অমুসলিম বলতে যারা শিরিক করে কুফুরি করে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা খ্রিস্টান ইহুদি ছাড়া ওদের সঙ্গে কিন্তু কিছু মাসালার কম বেশি রয়েছে এক্ষেত্রে আমরা অবশ্যই অমুসলিমদের কোনো পাত্র বাসন ব্যবহার করার আগে আমরা থেকে দেখে নিব যদি কনফার্ম হয়ে যায় যে এর মধ্যে কোনো কিছু খারাপ নেই নোংরা কিছু নেই হারাম কিছু নেই তারপরও ধুয়ে নেওয়াটা আমাদের জন্য উত্তম আর যদি কিছু নোংরা থাকে তাহলে তাকে অবশ্যই তাকে পরিষ্কার করার পরেই আমাদের জন্য খাওয়া যায় হবে তার আগে কখনোই জায়জ হবে না এবার আপনাদের কাছে আমরা বর্ণনা করব বিশ নম্বর হাদিস ওয়ান ইমরান আবনে হুসাইন رضي الله تعالى عنه أن النبي عليه الصلاة والسلام وأصحابه توضوا من مزادة امرأة مشركة متفق عليه في حديث طويل ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই ইমরান ইবনে হুসাইন রাজিয়াল্লাহ তালানু থেকে হাদিস বর্ণনা করেছেন এক লম্বা হাদিস এই হাদিসের বিরাট একটি ঘটনা রয়েছে কোন এক সফরে রসুল্লাহ সাল্লাম ছিলেন ওই সফরে পানি শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন দেখো পানি তালাশ করো এরপরে কোথাও পানি নেই ওইখান দিয়ে একটি মুশ্রিকা অর্থাৎ শিরিককারী নারী ওইখান দিয়ে অতিবাহিত হচ্ছিল তার একটা মশক মশক বলতে চামড়ার কলসি এর মধ্যে পানি ছিল আল্লাহ নবী আলিসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন ওইখান থেকে কিছু পানি নেওয়া হলো এবং ওই পানির মধ্যে আল্লাহ নবী আলাই সালাম তার হাত ডুবিয়ে দিলেন এবং এই বরকতে পানির ফরা ছুটতে লাগলো ওইখান থেকে অনেক সাহাবি ছিলেন তারা পানি পান করলেন ঘোড়া উঠকে পানি পান করলেন প্রয়োজনে পানি নিয়ে নিলেন আর ওই পানির ওই মুশ্রিকা মহিলার যতটুকু পানি ছিল অতটুকুই থেকে গেল একটুকু কমল না এবং এই মহিলা যখন গিয়ে তার জাতির কাছে এই ঘটনা খুলে বলল পরবর্তীতে যেটা পাওয়া যায় সিরাতের কিতাবে সেও ইসলাম গ্রহণ করল এবং তার বংশের অনেক মানুষই ইসলাম গ্রহণ করল কি চমৎকার কথা কারণ এটা ছিল নবী আলী সালাতাম আল্লাহ নবী আলী সালাতামের মজেজা এই হাদিসের মধ্যে আমরা যেটা জানতে পারলাম যে একজন মুশরেক নারীর যে মশক থেকে পানি নিয়ে আল্লাহ নবী আইসরাতাম উজু গোসল প্রয়োজনীয় মিটালেন এর অর্থ হলো এই যে যেই পশুটা অমুসলিমরা জবা করে সেটা কিন্তু মৃত্যুর হুকুমে আর মৃত্যু যদি হয় তাহলে সেটা তো নাপাক আর নাপাক যদি হয় তাহলে তার মধ্যে পানি রাখলে সে পানিটাও কি হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে কিন্তু আল্লাহ নবী আলিসাল্লাম এই মুশ্রিক নারীর ওই মশকের পানি দিয়ে উজু গোসল সবকিছু করলেন এর মানে হলো এই যে সেইটা কাঁচা চামড়াকে পাকানো হয়েছে এটাকে পাকা হয়েছে কাজে পাকা যে চামড়াটা হয় পাকানোর পরে সেটা তার অপবিত্রতা দূর হয়ে যায় পবিত্র হয়ে যায় এটা আমাদের কাছে এই অধ্যায়ে মূল উদ্দেশ্য বন্ধুগণ ছোট্ট একটি ব্রেকের পরে আবার আপনাদের কাছে আমরা ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লামকে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে এসছেন সেই দিনটা আমাদের তোমরা সালাদ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 বন্ধ করে দিলেন জোর লাগাই দিলেন বোখারি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম বোখারি এই বিশুদ্ধ হাদিসটি বর্ণনা করেছেন এটা দ্বারা কি প্রমাণ হলো যে স্বর্ণ এবং চাঁদির পাত্রে বাসনপত্র আমাদের জন্য ব্যবহার করা হারাম কিন্তু প্রয়োজনে যদি স্বর্ণ বা চাঁদি দিয়ে কোনো পাত্র ভেঙে যায় সেটাকে যদি শিলাতে হয় বা সেটাকে বন্ধ করতে হয় বা সেটার মানে গ্যাপটা পূরণ করার জন্য সেখানে সেটিং করার জন্য অল্প স্বল্প সোনা চাঁদি ব্যবহার যদি জোর তালি দিতে লাগে বা সেলাই করতে বা এ করতে তাহলে যাই রয়েছে কিন্তু এখানে আরেকটা চমৎকার কথা আমরা বুঝতে পারি সেটা হলো এই যে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার জীবন তার এই দুনিয়ার জীবনে তিনি বিলাস পছন্দ করতেন না বরং একটা পিয়ালা ভেঙে গেছে তিনি চাইলে বা বললে ওই যুগেও অনেক সাহাবাহিক রাম আল্লাহ আনহ বা তার যারা ভক্ত তারা কিন্তু একটা হাজির করতে পারতেন বা নিজেও হয়তো কিনতে পারতেন কিন্তু কি করলেন তিনি অর্থনৈতিক ব্যাপারটাকে অত্যন্ত এখানে একটা সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিলেন যে ভেঙে গেলেই ফেলে দাও বা একটু পুরানা হলেই ওটাকে বাদ করে দাও এমন নয় বরং যিনি সঈদুল মুরসালিন খাতামুন্নবীন মহানব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ বান্দা যাকে মহানব্বুল আলমিন বহুত পাহাড় স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি এটাকে গ্রহণ করেন নাই এই দুনিয়াকে তিনি অগ্রাধিকার দেন নাই বরং তিনি আখরাতকে অগ্রাধিকার দিয়েছিলেন তাই তো একটা পিয়ালা ভেঙে গেছে তার ওইখানে জোড়া লাগা দিয়ে চাঁদি দিয়ে সিরাই করে দেওয়া বন্ধ করে ফুটাটা তিনি সেটাই ব্যবহার করতেন সুফহান আল্লাহের আজিম তাহলে আড়ম্বনা ছিল না তার তার কিসের মধ্যে জীবনযাত্রার মধ্যে তাই তো তার জীবনে তিনি খাওয়া নিয়ে পড়া নিয়ে চলা নিয়ে অনেক কষ্ট করেছেন এজন্য তিনি মনের থেকে যে কষ্ট পেয়েছেন এমন কথা না বরং মহানব্বুল্লাহ আরামিনের কাছে তাই নিয়ে শুকুর করেছেন তাই নিয়ে তিনি কি করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই জন্য বন্ধুগণ তুই মা বোনরা ভেঙে গেল ফেলে দাও পুরাতন হলো ফেলে দাও নতুন মডেল নিয়ে আসো ও করো এ করো ও করো এই করে যে অর্থের অপচয় কারণ আল্লাহ রব বলেন কুলু আশরাবু ওলা তুসরিফু মুসরিফিন খাও পান করো অপচয় করো না মহান রব্বুল আলমিন অপচয়কে পছন্দ করেন না আল্লাহ বলেন ওলা তাবজিরা ইন্নাল শায়াতিন তোমরা অপচয় করো না কারণ অপচয় শয়তানের কাজ আর শয়তান তো বড় আমাদের জন্য দুশ্মন কোনো সন্দেহ নেই এজন্য আমরা আমাদের বাসনপত্রের ক্ষেত্রে আমাদের চলাফেরার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে নেওয়া দেওয়ার ক্ষেত্রে সবকিছুর মধ্যে আমরা অর্থনৈতিক ব্যাপারটা খেয়াল করব এই দুনিয়ায় খেল তামাশা দুনিয়ায় এত ভোগ বিলাস আনন্দ ফুর্তি জায়জ রয়েছে কিন্তু তারপরেও আপনি অর্থ নষ্ট না করে বরং এই অর্থটা গরিবের হাতে উঠিয়ে দেন সৎকা করে দেন এটা দিয়ে কত অনাথ কত এতিম গরিব রয়েছে তাদেরকে সহযোগিতা করতে পারেন জন্য বলবো যে আমরা অর্থনীতির ব্যাপারটা অবশ্যই খেয়াল করব কারণ কেমতের মাঠে জিজ্ঞেস করা হবে দুইটা প্রশ্ন মিন আইন আনফাক কোথা থেকে তুমি উপার্জন করেছিলে আর কোথায় তুমি ব্যয় করেছিলে এই দুইটা প্রশ্ন কিন্তু আপনাকে আমাকে করা হবে এই জন্য বন্ধুগণ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যিনি সমস্ত সৃষ্টির সেরা তিনিও কিন্তু এই ধরনের একেবারে সামান্যতম একেবারে নর্মাল স্বাভাবিক জীবন যাপন করতেন তাহলে আমরা এই যে বাসনপত্র অধ্যায়ে বেশ কয়েকটি মাসালা আমরা জানলাম প্রথম মাসালা আমরা জেনেছি যে সোনা এবং চাঁদির কোনো বাসনপত্র ব্যবহার করা যাবে না এতে খাওয়া যাবে না এতে পান করা যাবে না এরপর আমরা জেনেছি যে যদি কোনো পশুর চামড়া এটাকে মরেও যায় পশু যার গোস্ত খাওয়া হালাল এমন পশু হয় আর সেটাকে যদি পাকানো হয় ওষুধ দিয়ে লবণ দিয়ে বা আধুনিক নিয়মে তাহলে ওইটা অপবিত্র থাকে পবিত্র হয়ে যায় এবং ওই মশক বা ওই চামড়ার দিয়ে আমরা আমাদের জামা কাপড় বা আমাদের জুতা বা আমাদের পানির রাখার আমরা মশক তৈরি করতে পারি সেটা আমাদের জন্য জায়জ রয়েছে আরো জানতে পারলাম যে আমাদের যদি সোনা চাঁদির কোনো প্রয়োজন হয় কোনো জোর দেওয়ার জন্য তাহলে সেটাকে আমরা জোর লাগাতে পারি এটা আমাদের নিষেধ নেই এছাড়া আরো জানতে পেরেছি যে যারা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের বাসনপত্র এটাকে আমাদের জায়জ রয়েছে ব্যবহার করা তবে সেটাকে ধুয়ে নিতে হবে না ধুয়ে ব্যবহার করা আমাদের জন্য জাহেজ নেই এই মশালগুলি আমরা কারণ আমরা যখন উজু করব গোসল করব তখন আমাদের পাত্রের প্রয়োজন তাহলে পাত্র বাসনপত্রের নিয়মগুলি আহকামগুলি বিধানগুলি যেন আমাদের প্রতি জরুরি ছিল যা এখানে চমৎকার ভাবে খুব সংক্ষিপ্ত ভাবে ইমাম ইবিন হাজার রহমতুল্লাহ আলাই আমাদেরকে হাদিসের মাধ্যমে মহান নবী সাল্লামের অমীয় বাণীর মাধ্যমে যিনি আমাদের কান ছিলেন যিনি আমাদের কল্যাণ ও মঙ্গল চেয়েছিলেন যিনি রাহমাতুল্লাহ আলমিন ছিলেন যিনি শান্তির দূত ছিলেন তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদের বাসনপত্রের ক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবহার করতে পারব এরপরে ইমাম ইবরা হাজার রাহমাতুল্লাহ আলাই তৃতীয় অধ্যায়ে এবার তিনি যাচ্ছেন তৃতীয় অধ্যায় হলো বাবু ইজালাতিন এই অধ্যায়টি হচ্ছে নোংরা এবং অপবিত্র দূর করা এবং তার নিয়ম কি হবে পদ্ধতি কি হবে তাহলে অপবিত্র বস্তু কি এবং এ থেকে বাঁচার উপায় কি পরিষ্কার করার নিয়ম কি পদ্ধতি কি এই নিয়ে এবার আমরা আল্লাহর নবী আলিসালামের হাদিসের আলোকে আমরা এর মাসলা মাসাইল জানবো ইনশাআল্লাহ মনে রাখতে হবে যে অপবিত্র বস্তুগুলি আমরা এর আগেও বলেছি তিন প্রকার একটা কঠিন অপবিত্র একটা মধ্যম অপবিত্র এবং একটা হালকা অপবিত্র প্রত্যেকটির ছয় স্থানে আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলার আমরা সুযোগ পাব সেজন্য আপনাদের ধৈর্যের এবং আপনাদের আমাদের সঙ্গ দেওয়ার কামনা আমরা আপনাদের কাছ থেকে করছি এক পর্যায়ে এখানে আমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে প্রথমত দুইটি আমাদের নীতিমালা মনে রাখতে হবে প্রথম হলো যে প্রত্যেকটি জিনিসের আসল হলো পবিত্র এবং হালাল প্রতিটি জিনিসের মূল হলো পবিত্র এবং হালাল তাহলে হালালটাকে হারাম বানাতে হলে আমার দলিল লাগবে পবিত্রটাকে অপবিত্র বানাতে হলে তার প্রমাণ পুঞ্জি লাগবে অযথা বলবেন এটা অপবিত্র এটা হালাল নয় হারাম এই বলার কাউরি অধিকার নেই কারণ হালাল এবং হারাম পবিত্র এবং অপবিত্র কখন হয় কেমনে হয় এর শরীয়তের বিধিবিধান দেওয়ার একমাত্র অধিকার মহান রব্বুল আলমিনের এবং তার মাধ্যমে তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের মাধ্যমে এই একটা আমরা মূলনীতি আনলাম এটা হলো জিনিসপত্রের ব্যাপারে বা লেনদেন চলাফেরা এগুলির ব্যাপারে কিন্তু এর বিপরীত হলো কি এবাদতের ক্ষেত্রে যখন আমার এবাদতের ব্যাপারে বলবো তখন তার মূল হলো কি চলবে না হারাম করতে হলে আপনাকে দলিল দিতে হবে আপনি বলবেন এইভাবে ইবাদত করবো এইভাবে করবো এইভাবে করবো জীবিত দলিল প্রথম আপনি দলিল সাব্যস্ত করুন তারপরে করুন তাহলে ইবাদতের ক্ষেত্রে মূল হলো চলবে না চালাতে হলে দলিল লাগবে অনেকে বলে থাকেন করা যাবে না তার দলিল কি আপনার কাছে আমরা বলবো নাই দলিল এটাই হলো না করার দলিল তবে এবাদতের ক্ষেত্র ছাড়া অন্য অন্য বিষয়ের মূল হলো চলবে না চালাবের জন্য নিষেধাজ্ঞার জন্য বা হারাম করার জন্য আপনাকে দলিল লাগবে এই দুইটি মূলনীতি আমরা যদি মনে রাখি তাহলে সামনে আমাদের মাসাইলগুলি বিধানগুলি হুকুম হাকামগুলি জানা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই এখানে আল্লাহর নবী আলি সালাম যে অপবিত্রর কথা আমরা আলোচনা করব এই অপবিত্র যেমন আমরা তিন ভাগ করলাম তার অবস্থার ভেদে কিছু আবার অপবিত্র দুই প্রকার একটা হলো কি হেসি যেটা এর আগে আমরা আলোচনা করে এসেছি যেটা বোঝা যায় পেশাব পায়খানা রক্ত দেখা যায় বোঝা যায় আর একটা আছে কি যেটা দেখা যায় না মা আনবী যার অর্থ আছে কিন্তু বাস্তবে সেটা বোঝা যায় না পঞ্চ ইন্দ্র দিয়ে যাকে অনুভব করা যায় না ফিল করা যায় না যেমন সিঁড়ি কুফুরি বিদাত অপসংস্কার বা ভিতরের জিনিস যেগুলি হিংসা বিদ্বেষ এই জিনিসগুলি ভিতরের নাপাক এই জন্য তো মহান রব্বুল্লা আলমিন মুশ্রেকদের সম্পর্কে বলছেন ইন্নামাল নাজাস মুশ্রেকরা অপবিত্র মানে এদের ভিতরটা অপবিত্র যে আলোচনার আগে আমরা করে এসেছি আপনাদের কাছে এবার আমরা সরাসরি হাদিসের মধ্যে যেতে চাই সেটা হলো কি ইমাম ইবন হাজার রাহমাতুল্লাহ আলাই বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الخمر تتخذ خلا قال لا أخرجه مسلم والترمذي وقال حديث حسن صحيح আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহামকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যেই মদকে সিরকা বানিয়ে নেওয়া হবে অর্থাৎ মদ বানানো যখন হয় এটাকে পচানো হয় এটার মধ্যে একটা মাদকতা আসে এরপরে কোনো ওষুধ দিয়ে তাড়াতাড়ি যেহেতু মদ হারাম এরপরে সেটাকে হয়তো কি করা হলো ওইটাকে হালাল করার জন্য কোনো মেডিসিন বা কোনো অবস্থা সেটাকে ব্যবস্থা করে ওইটাকে তার যে মাদকতাকে দূর করে দেওয়া হলো এইভাবে যদি হালাল করে নেওয়া যায় তাহলে কি করা যাবে না যাবে না আর করে সেটা হালাল হবে না হবে না আল্লাহ নবী আলিসাল্লাম বললেন লা চলবে না তোমরা মদ কে সিরকা বানাই নিবে এর মাদকতা দূর করে একে মাদক মুক্ত করে এটাকে হালাল করে নিবে এই ধরনের তোমাদের জন্য কি জায়জ নেই এটা হারাম আল্লাহ নবী আলিসাল্লাম সুস্পষ্ট করে বলে দিলেন এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আর ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসানুল সাহিদ সাহি একটু উপর দরজার যেটা আর হাসান হচ্ছে একটু নিচু দরজার অর্থাৎ দুইটাই আমলের যোগ্য এই পর্বের শেষ প্রান্ত আমরা পৌঁছেছি বাকি অংশটা সামনের পর্বে আমরা পূর্ণ করব সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আনতা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া